তালেবান রাহে মদিনার যে থাই ঘুমাই রাসুলামা চলেছে দেখো কাফেলা রাহে চলেছে দেখো কাফেলা রাহে চলো সাথী হই কাফেলা চলো রে তালেবান রাহে মদিনার যে থাই ঘুমায় রাসুলামা ভরে গেছে দুনিয়া হায় না সবখানে মজলুম কাতরা সবক নিতে মানবতার চলো ছুটে মদিনায় আবার ভরে গেছে দুনিয়াটা হায় না সবখানে মজলুম কাতরায় সবক নিতে মানবতার চলো ছোটে মদিনায় আবার দেখবো সে ফারুকের দরবার দেখবো সে ফারুকের দরবার ফত মোরা গড়ব আবার ফত মোরা গড়ব আবার চলেছে দেখো কাফেলা রাহে চলেছে দেখো কাফেলা রাহে চলো সাথী হয় কাফেলার চলো রে তালেবান রাহে মদিনার যে থাই ঘুমায় রাসুল আমার ওহুদ বদর ঘুরে দেখব দিন লাগে প্রাণ দিতে শিখব শুনব বাসন বিদায় হজে দিতে মানুষের অধিকার রোদ বাদার ঘুরে দেখব দিন লাগে প্রাণ দিতে শিখব শুনব ভাষণ বিদায় হাজে দিতে মানুষের নিত অধিকার নবীজির কাছে নেব খায়াবার নবীজির কাছে নেব শিক্ষাবার নেব সেই জিহাদের খায়াবার নেব সেই জিহাদের দিখায়াবা চলেছে দেখো কাফেলা রাহে চলেছে দেখো কাফেলা রাহে চলো সাথী হয় কাফেলা চলো রে তালেবান রাহে মদিনার যে থাই ঘুমায় সোলামা যে থাই ঘুমায় সোলামা जे थ मया सुलामः